চগুর হোনা লাল গুরি কেশ আরারে কি নসি দেনা চগুর হোনা লাল গুরি কেশ আরারে কি নসি দেনা চোখ তুলি তোকে এক নসার ডরাত দে নয় না আরা ফুরন সিয়ানা চোখ তুলি তোকে এক নসার ডরাত দে নয় না আরা ফুরন সিয়ানা সগুরু কোনা লালগুড়ি ক্যাসর আরারে কি নসি নদে না চোখ তুলি তোকে এক নসার ডরা দে নয় না আরা ফুরন সে আনা চোখ তুলি তোকে এক নসার ডরা দে নয় না আরা ফুরন সে আনা অতুনাই পেট বাসাই তো গরজ দে সরি অরা গরজ দে সরি হংসা হসে আর লগে গরজ গাদ্দারি হতু নাই ফেট তু গরজ দে সরি অডা গরজ দে সরি হংসা হসে আর লগে গরজ গাদ্দারি বেতাইলা মাতিলে বেড়া এন সারি দিয়ম না বেতাইলা মাতিলে বেড়া এন সারি দিয়ম না চোখ তুলি তোকে এক নসার ডরা দে নই না আরা ফুরঞ্চি আনা চোখ তুলি টকি আহি নসার ডরার দে নয় না আরা ফুরঞ্চি আনা চৌগুর না লাল গুড়ি কে আরা রে কি দে না চোখ তুলি টকি আহি নসার ডরার দে নয় না আরা ফুরঞ্চি আনা চোখ তুলি টকি আহি নসার ডরার দে নয় না আরা পুরন শিয়ানা বালা উইতে টিয়া বুঝে কিছুর দরকার নাই ওরা কিছুর দরকার নাই মাস্তানি গড়িলে দিয়ম জিয়ালত গলায় বালা উইতে টিয়া বুঝে কিছুর দরকার নাই ওরা কিছুর দরকার নাই মস্তানি গড়িলে দিয়ম জিয়ালত গলায় বালোরে আইহুদ দেখর তোরা কইলে শিয়ানা বালোরে আই হুদ্দে তোরা কইলে শিয়ানা চোখ তুলি তুকি এক নসার ডরা দে নয় না আরা ফুরন শিয়ানা চোখ তুলি তুকি এক নসার ডরা দে নয় না আরা ফুরন শিয়ানা সগুর হোনা লাল গুড়ি কেস আরা রে কি নসি নদেনা চোখ তুলি তুকি এক নসার ডরা দে নয় না আরা ফুরন সে আনা চোখ তুলি তোকে এক নসার ডরা দে নয় না আরা ফুরন সে আনা মাইসে বলে তোরা রে সে আনার বাতা দেয় অড়া সে আনার বাতা দেয় বাবুর দিন না জাঙ্গা বেশি গুন্ডা কিনি নেই মাইসে বলে তোরা রে সে আনার বাতা দেয় অড়া সে আনার বাতা দেয় বাফুদ্দিন নেজা গা বেশি গুন্ডা কিনি নেই চাঁদাবাজি আর কদিন গড়ি চলিবি খসনা চাঁদাবাজি আর কদিন গড়ি চলিবি খসনা চোখ তুলি তোকে এক নসার ডরা দে নয় না আরা ফুরন সে আনা চোখ তুলি তোকে এক নসার ডরা দে নয় না আরা ফুরন সে আনা চগুর হোনা লাল গুড়ি ক্যাশ আরারে কি নসি দে না চোখ তুলি তো কি এক নসার ডরা দে নই না আরা ফুরন না চোখ তুলি তো কি এক নসার ডরা দে নই না আরা ফুরন না অস্তর লই গুললে নাকি সেনা ফোয়া অয় অডা সেনা ফোয়া ওই এগুলো সোর ডাকাইছে আর আত কিছু নয় অস্ত্রলৈ গুললে নাকি সেনা ভুয়া অয় অডা সেনা ভুয়া অয় এগুলো চোর ডাকাই সাদা আর তো কিছু নয় মদ গাজা খাই ডুলি ফরের বাজারত যাই শাসনা মদ গাজা খাই ডুলি ফরের বাজারত যাই শাসনা চোখ তুলি টকিয়াই নসার ডরাত দে নয় না আরা ফুরন সে আনা চোখ তুলি টকিয়াই নসার ডরাত দে নয় না আরা ফুরন শিয়ানা লাল লালগুড়ি ক্যাস আরা রে কিন সিনো দেনা চোখ তুলি তো কি আই নসার ডরা দে নই না আরা ফুরন নেশা নেশাগুড়ি রাস্তা গুরুস সুরে দশ গাইল কেন ফু আইনে এখন বলে খাইদে পেন্সি ডাইল গৌরি রাস্তা দুরুস মাইনসুরে দশ গাইল অড়া মাইনসুরে দশ গাইল কেন বু আইনি এখন বলে হাইদে ফেন্সি ডাইল জিকের মরা হিকে যা জাগো ইয়ারারে নোস না জিকের মরা হিকে যা জাগো ইয়ারারে নোস না চোখ তুলি টোকে এক নসার ডরা দে নয় না আরা ফুরন সে না চোখ তুলি টোকে এক নসার ডরা দে নয় না আরা ফুরন আনা সগুর কোনা লাল গুড়ি ক্যাস আরা রে কি নসি দে তুলি তো কি আই নসার ডলার দে নয় না আরা ফুরন আনা চোখ তুলি তো কি আই নসার ডলার দে নয় না আরা ফুরন আনা চোখ তুলি তো কি আই নসার ডলার দে নয় না আরা ফুরন আনা